এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে সবুজের ঘাসে তাজা খুন মিশে একেছি পতাকা বক্ষে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে সবুজের ঘাসে তাজা খুন মিশে এঁকেছি পতাকা বখে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে কৃষকের ঘামে মাটি সদা সিঞ্চিত হয়ে রয় সয়েছি গ্লানি সম্ভ্রম হানি লাখো প্রাণের বিনিময় কৃষকের ঘামে মাটি সদা সিঞ্চিত হয়ে রয় সয়েছি গ্লানি সম্ভ্রম হানি লাখো প্রাণের বিনিময় কৃষকের ঘামে মাটি সদা সিঞ্চিত হয়ে রয় সয়েছি গ্লানি সম্ভ্রম হানি লাখো প্রাণের বিনিময় লোকালয় আর নির্জনে ছিল একাত্তরের আগুন সে আগুন নিয়ে ছুটেছি মোরা বিজয়েরই লক্ষ্যে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে সবুজের ঘাসে তাজা খুন মিশে একেছি পতাকা বখে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে ভুলিতে কি পারি বিজয়েরই কথা কত ত্যাগ মুরসিয়া মাতৃ করে থাকিবার তরে উঠে খুন গর্জিয়া ভুলিতে কি পারি বিজয়েরই কথা কত ত্যাগ মুরসিয়া মাতৃ করে থাকিবার তরে উঠে খুন জিয়া ভুলিতে কি পারি বিজয়েরই কথা কত ত্যাগ মরসিয়া মাতৃ করে থাকিবার তরে উঠে খুন জিয়া বিজয়ের দেশে কেন তবে শুনি ওই ভিন দেশিদের গান ওদের তাড়াতে আরো একবার যেতে হবে যুদ্ধে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে সবুজের ঘাসে তাজা খুন মিশে একেছি পতাকা বক্ষে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে www.onibus.in